টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াসালাতু ওয়াসালাম আলা মাল্লা নবিয়া আবাদা পিস টিভি বাংলার দূরেরও কাছের সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আজ যে অনুষ্ঠানটিতে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্তমান সভ্যতার সংকট এবং এই সংকট উত্তরণের উপায় এই ক্ষেত্রে ইসলাম মানব জাতির জন্য যে সভ্যতা যে শিক্ষা উপহার দিয়েছে আমরা এই বিষয়গুলোকে নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব। বর্তমান সময় উপযোগী এই বিষয়টির উপরে সুচিন্তিত অভিমত এবং বক্তব্য পেশ করার জন্য আজকে আমাদের স্টুডিওতে যে তিনজন ইসলামী বিশেষজ্ঞ ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন শুরুতেই আমি আপনাদেরকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমার ডানে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ লুকমান হুসাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের সঙ্গে আরও আছেন ইসলামী বিষয়ে বিশিষ্ট চিন্তাশীল ব্যক্তিত্ব গবেষক শাইখ ইউসুফ আব্দুল মজিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার পাশে আছেন একজন ইসলামী ব্যক্তিত্ব আলোচক উপস্থাপক শাইখ শহীদুল্লাহ খান মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত অনুষ্ঠানটির সঞ্চালকের ভূমিকা পালন করছি আমি আহমদুল্লাহ বর্তমান যে আধুনিক সভ্যতা আমাদের চোখের সামনে এই চোখ ধাঁধানো জৌলসপূর্ণ এই সভ্যতা মানব জীবনে বৈষয়িক ক্ষেত্রে অনেক স্বাচ্ছন্দ্য জীবন উপকরণ আনন্দ এবং জীবনে গতিময়তা এনে দিয়েছে কিন্তু বাস্তবতার নিরিখে যদি মূল্যায়ন করা হয় বর্তমানে এই সভ্যতা মানুষের জীবন থেকে কেড়ে নিয়েছে আস্থা বিশ্বাস প্রশান্তি এবং জীবনের চূড়ান্ত লক্ষ্য সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি চাকচিক্যময় এই আধুনিক সভ্যতার জগতেও মানুষের মাঝে বিরাজ করছে এক বিশাল হতাশা এই হতাশা থেকে বেরিয়ে আজকের এই আধুনিক সভ্যতার চরম উৎকর্ষময় যুগের মানুষেরা শান্তি চায় ফিরে যেতে চায় প্রশান্তিময় জীবনে এই বিষয়টিকে নিয়ে আমরা শুরুতে আসব প্রফেসর ডক্টর লুকমানের কাছে যে আমরা সভ্যতা বলতে এবং আধুনিক সভ্যতা বলতে এই যে শব্দগুলো প্রচলিত আছে এই বিষয়টি একটু আমাদের সামনে ব্যাখ্যা করবেন আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এখানে সভ্যতা এই শব্দটা বোঝার জন্য আমাদেরকে এই সভ্যতার পাশাপাশি আর একটা শব্দ বুঝতে হবে সেটা হলো কালচার বা সংস্কৃতি তো একটা জাতির একটা ব্যক্তির একটা সমাজের যেইভাবেই আপনি হিসাব করেন না কেন সেই জাতির এবং সেই রাষ্ট্রের যদি মর্যাদাগত দিক দিয়ে তার অবস্থান নির্বণ করতে হয় তাহলে এই দুইটা জিনিসকে সাধারণত প্রথমে হিসাব করা হয় যে ওই জাতি বা ওই রাষ্ট্রটার সাংস্কৃতিক অঙ্গনে তার অবদানটা কত বা তাদের অগ্রগতিটা কীরকম হয়েছে সভ্যতায় তারা কতটুকু এগিয়ে আছে তো এই দুটা জিনিস সংক্ষেপে আমরা যদি বুঝতে চাই সেটা হলো যে একটা মানুষের আন্তরিক অথবা মননশীলতার যেই ব্যাপারগুলো থাকে মননশীলতার সাথে যেই সব বিষয়ের সম্পর্ক থাকে এই জিনিসগুলো সাংস্কৃতিক বিষয় হিসাবে বিবেচিত হয় মূল্যায়ন করা মূল্যায়ন করা হয় আর একটা বিষয় হলো যে তার হাজারা অথবা সিভিলাইজেশন অথবা সভ্যতা যেটা বলছেন সেটা হলো যে এই মানুষের বৈষয়িক জীবনের যেই জিনিসগুলো তার এই পথ চলতে এই দুনিয়ায় বসবাস করতে তার জন্য সময় উপযোগীভাবে ব্যবহারযোগ্য অথবা সহজলভ্য করে এটার যত উন্নয়ন ঘটানো হয় এই বৈষয়িক উন্নতিটা সভ্যতা হিসাবে সভ্যতার একটা ওখানে করা হয় যে কোন জাতি কতটা শিক্ষায় শিক্ষায় কালচারে তাদের রাস্তাঘাটে ঘর বাড়ি মানে সামগ্রিক যে বিষয়টা ক্ষেত্রে জীবন উপকরণের সাথে সম্পর্কিত যেসব বিষয়গুলো আছে এইটা সভ্যতা হিসাবে ট্রিট করা হয় এখানে কারা বেশি অগ্রগতি করেছে এটা এমনি যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা যুগে প্রত্যেকটা সময়েই মানুষ কিন্তু সে সভ্যতাকে লালন করেছে সংস্কৃতিকে লালন করেছে এটা আপেক্ষিক বিষয় আজ থেকে একশো বছর আগেকার সভ্যতা যদি আমরা হিসাব করি তাহলে দেখব যে আজ আমরা যে সভ্যতায় সংস্কৃতিতে লালন করছি সভ্যতায় অবস্থান করছি এটার চেয়ে ওটা অনেক প্রাচীন হয়ে গেছে কিন্তু আমাদের এটা যখন ছিল না পরিবর্তিত হচ্ছে তা আমাদের এই সভ্যতা আসার আগে যে একশো বছর হিসাব যখন করেছে ওরা তখন দেখেছে ওরা আধুনিক সভ্যতা অবস্থান করছে তার থেকে একশো বছর আগে যারা সভ্যতা লালন করেছিল সেই হিসাবে তো এটা অনেকটা আপেক্ষিক বিষয় যুগে যুগে এটা ধারাবাহিকভাবে এগিয়ে যায় এগিয়ে যায় ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমরা পরে আপনার সাথে আসব এই যে আমাদের ডক্টর সাহেব যে বললেন যে সভ্যতা একটা জাতির এগিয়ে যাওয়ার যে তার অগ্রগতি এবং তাদের শিক্ষা সংস্কৃতি এবং বিভিন্ন আচরণিক পরিমণ্ডলে যে পরিবর্তন যাকে আমরা বলি ডেভেলপড এগিয়ে যাওয়া এই দৃষ্টি থেকে আপনি তো মাসাল্লাহ অনেক দেশ ভ্রমণ করেছেন বিভিন্ন সভ্যতার সঙ্গে পরিচিত হয়েছেন ইসলামী সভ্যতা এবং আধুনিক সভ্যতা এই দুইটার আমরা যেটাকে মহাজানা বলি একটা তুলনা এখানে ইসলামী সভ্যতাটা কিভাবে মানুষকে তার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 জীবন মানকে উন্নত করার ক্ষেত্রে তার যুগে যুগে যে পরিবর্তনটা হয়েছে তো এখানে দেখা যাচ্ছে যে দুই ধরনের মানসিকতা এখানে কাজ করছে আসল মানুষের গভর্নমেন্ট মানুষ govern human being govern by his values by his believe তার বিশ্বাস হ্যাঁ, দ্বারা সে চালিত হ্যাঁ, তো তার বিশ্বাসের ক্ষেত্রে মূল্যবোধের ক্ষেত্রে মূল্যবোধের ক্ষেত্রে এবং বিশ্বাসের ক্ষেত্রে এই মডার্ন এজ বা বর্তমান সময় এসে আমরা যেটা দেখছি জীবন উপকরণের পরিবর্তনের সাথে সাথে মূল্যবোধের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন ঘটছে পরিবর্তন বলতে আমরা বলতে পারি যে মূল্যবোধের ক্ষেত্রে একটা ধস জি মূল্য ধস মানে একটা মহাবিপর্যয় এবং মূল্যবোধের অবক্ষয় যেটাকে বলা হয় এখানে যেটা বলা যায় যে যে সভ্যতা সভ্য এই যে ভদ্রতা যে সুমার্জিত আচরণ জীবনের সব ক্ষেত্রে বৈষয়িক উন্নতিতে সমৃদ্ধিতে মানুষ যতটা এগিয়েছে এই ক্ষেত্রে মনে হয় হ্যাঁ, এখানেই হচ্ছে যে বর্তমান যে মানবীয় বিপর্যয় আমরা এখানে এটা দেখতে পাই যে আমরা আমাদের পারলৌকিক যে সমস্ত মূল্যবোধ আছে আখেরাতের প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস এবং রসুল করিম সাল্লাহ আমাদেরকে যে শাশ্বত মূল্যবোধ দিয়েছেন তার উপরে নিজেকে প্রতিষ্ঠিত রেখে তারপরে আধুনিকায়ন বা জীবন উপকরণের ক্ষেত্রে যে কোনো ধরনের পরিবর্তন মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য করে সেক্ষেত্রে কোনো বাধা নাই কারণ আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন ওসাক্ষর আলাকুম মাহফিল যে পৃথিবীর যত শক্তি যা মহাজাগতিক যে সমস্ত সিস্টেমগুলো আছে সেগুলোকে জয় করে যে মানুষ যা করছে যে মহাজাগতিক মহাজাগতিক মানে ল উপকরণগুলো যে উপকরণগুলো এবং নীতিগুলো সেটাকে ধীরে ধীরে মানুষ এক্সপ্লোর করছে জানতে পারছে এবং জেনে জেনে সে তারপরে তার নতুন নতুন জিনিস উদ্ভব করে জীবনকে সুখময় করবার জন্য জীবনকে সুবিধা দেওয়ার জন্য এটাতে কোনো বাধা নাই বাধা নাই কিন্তু সেই মহাজাগতিক ল সেটাকে যদি কোনো ধ্বংসাত্মক কাজে কেউ ব্যবহার করে বা এর জাগতিক উন্নতি এবং এর সুবিধাগুলো ভোগ করে শাসত মূল্যবোধকে হারিয়ে ফেলে তাহলে সেটা হবে তার জন্য সবচেয়ে বড় সবচেয়ে বড় কঠিন সমস্যা এই কথা ধরেই ইউসুফের কথা ধরেই আমরা শহীদুল্লাহ খান সাহেবের কাছে আসব যে এই যে বর্তমান আমরা যে সভ্যতা দেখছি এবং ইসলামী সভ্যতা এই দুইটার মধ্যে মৌলিক পার্থক্যটা কোথায় যেটা এই যে আমাদের শাহেক বললেন যে এমন সভ্যতা যে হয়তো সে উন্নতি করতে করতে বৈষয়িক দিক থেকে অনেক উন্নতি করেছে কিন্তু তার নৈতিক দিক থেকে তার ভিতরে বিপর্যয় ঘটেছে তাহলে এটাকে আসলে আমরা প্রকৃত সভ্যতা বলবো অবশ্যই উন্নতি বলবো কিনা উন্নতি বলবো কিনা জি আমরা একটা শেখ শহীদুল্লাহর কাছ থেকে শুন ধন্যবাদ আসলে মানুষ যতই সভ্যতা আধুনিক আধুনিক করে তার যত আরও আধুনিকতায় যতই যাক না কেন কিন্তু এর পরিণতি শেষে কি হতে পারে এই জ্ঞানটা কিন্তু মানুষের কাছে পূর্ণভাবে নেই এই জ্ঞান রয়েছে একমাত্র আল্লাহ সুবাহ কাছে যে আরো এক হাজার বছর পরে কি ঘটতে পারে এই সভ্যতায় যদি আমরা চলি এভাবে এগিয়ে যাই এভাবে যদি আরো আগিতে থাকি এটা মূলত একমাত্র আল্লাহ সুবাহ তিনি জানেন তো সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমরা যতই বিভিন্ন রকমের আধুনিক সভ্যতার আধুনিকায়ন যতই করছি দেখা যায় যে একদিকে আমরা কিছুটা অগ্রসর হলে আরেক দিকে আমরা আমাদের পিছিয়ে যাচ্ছি তো এই জন্য আল্লাহ সুবাহ তিনি মাত্র জানেন যে সকল দিক থেকে ভারসাম্য রেখে একটা সঠিক সিদ্ধান্ত দিতে পারেন তিনি যিনি সব বিষয়ের খোঁজ খবর খোঁজ খবর রাখেন তো শেখ শহীদুল্লাহ আমরা আপনার কাছে আবার ফিরে আসব আমাদের সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেয়ার সম্মানিত দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটি বিরতিতে যাব বিরতির পর আমরা আবার অনুষ্ঠানে ফিরে আসবো ইনশাআল্লাহ আশা করি এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনারা আমাদের সঙ্গে থাকবেন এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ গঠন যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন ইমান আমার যেমন তারাই মেনে নিয়েছিলেন কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা হাসান জামিল মুখলিসুর রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাবর হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম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 শব্দগুলো প্রচলিত আছে এই বিষয়টি একটু আমাদের সামনে ব্যাখ্যা করবেন আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এখানে সভ্যতা এই শব্দটা বোঝার জন্য আমাদেরকে এই সভ্যতার পাশাপাশি আর একটা শব্দ বুঝতে হবে সেটা হলো কালচার বা সংস্কৃতি তো একটা জাতির একটা ব্যক্তির একটা সমাজের যেইভাবেই আপনি হিসাব করেন না কেন সেই জাতির এবং সেই রাষ্ট্রের যদি মর্যাদাগত দিক দিয়ে তার অবস্থান নির্বণ করতে হয় তাহলে এই দুইটা জিনিসকে সাধারণত প্রথমে হিসাব করা হয় যে ওই জাতি বা ওই রাষ্ট্রটা সাংস্কৃতিক অঙ্গনে তার অবদানটা কত বা তাদের অগ্রগতিটা কীরকম হয়েছে সভ্যতায় তারা কতটুকু এগিয়ে আছে তো এই দুটা জিনিস সংক্ষেপে আমরা যদি বুঝতে চাই সেটা হলো যে একটা মানুষের আন্তরিক অথবা মননশীলতার যেই ব্যাপারগুলো থাকে মননশীলতার সাথে যেই সব বিষয়ের সম্পর্ক থাকে এই জিনিসগুলো সাংস্কৃতিক বিষয় হিসাবে বিবেচিত হয় মূল্যায়ন করা মূল্যায়ন করা হয় সভ্য এবং বিষয় হ্যাঁ। বিষয় আর বিষয় হলো যে তার অথবা সিভিলাইজেশন অথবা সভ্যতা যেটা বলছেন সেটা হলো যে এই মানুষের বৈষয়িক জীবনের যেই জিনিসগুলো তার এই পথ চলতে এই দুনিয়ায় বসবাস করতে তার জন্য সময় উপযোগীভাবে ব্যবহারযোগ্য অথবা সহজলভ্য করে এটার যত উন্নয়ন ঘটানো হয় এই বৈষয়িক উন্নতিটা সভ্যতা হিসাবে সভ্যতার একটা ওখানে করা হয় যে কোন জাতি কতটা শিক্ষায় শিক্ষায় কালচারে তাদের রাস্তাঘাটে ঘর বাড়ি মানে সামগ্রিক সামগ্রিক যে বিষয়টা হ্যাঁ, জীবন উপকরণের সাথে সম্পর্কিত যেসব বিষয়গুলো আছে এইটা সভ্যতা হিসাবে ট্রিট করা হয় এখানে কারা বেশি অগ্রগতি করেছে এটা এমনি যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা যুগে প্রত্যেকটা সময়েই মানুষ কিন্তু সে সভ্যতাকে লালন করেছে সংস্কৃতিকে লালন করেছে এটা আপেক্ষিক বিষয় আজ থেকে একশো বছর আগেকার সভ্যতা যদি আমরা হিসাব করি তাহলে দেখব যে আজ আমরা যে সভ্যতায় সংস্কৃতিতে লালন করছি সভ্যতায় অবস্থান করছি এটার চেয়ে ওটা অনেক প্রাচীন হয়ে গেছে কিন্তু আমাদের এটা যখন ছিল না পরিবর্তিত পরিবর্তিত হচ্ছে তা হ্যাঁ। আমাদের এই সভ্যতা আসার আগে যে একশো বছর হিসাব যখন করেছে ওরা তখন দেখেছে ওরা আধুনিক সভ্যতা অবস্থান করছে তার থেকে একশো বছর আগে যারা সভ্যতা লালন করেছিল সেই হিসাবে তো এটা অনেকটা আপেক্ষিক বিষয় যুগে যুগে এটা ধারাবাহিক ভাবে এগিয়ে যায় এগিয়ে যায় ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমরা পরে আপনার সাথে আসব এটি অত্যন্ত সুবিদিত আজকের বিশ্ব যে সভ্যতাকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে বলা যেতে পারে আবার এই বর্তমান সভ্যতার নামে মানব জাতি পিছিয়ে যাচ্ছে দ্রুত গতিতে যেন এক অন্ধকারের দিকে যে এই যে বর্তমান সভ্যতা এবং ইসলামী সভ্যতা এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আসলে বর্তমান সভ্যতা বা আধুনিক সভ্যতা বলে আমরা যে আজকে ডাক দিচ্ছি এবং মানুষের সার্বিক উন্নয়নের জন্য এই আধুনিক সভ্যতার দিকে আমরা মানুষকে আকর্ষণ সৃষ্টি করছি বা আহ্বান জানাচ্ছি আসলে প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে আমরা এই আধুনিক সভ্যতার নাম দিয়ে যত এগিয়ে আসছি ততই আবার ভিন্ন ভিন্ন দিক দিয়ে আমরা পিছিয়ে পড়ছি তো এই আমরা বলবো যে আসলেই প্রকৃতপক্ষে সকল দিক একটা ভারসাম্য ঠিক রেখে যেই সভ্যতা অগ্রসর হতে পারে যেই সভ্যতা মানুষকে তার জীবনের স্বাধীনতা জীবনের অধিকার জীবনের সব দিক থেকে মূল্যায়ন করতে পারে এটা একমাত্র আমরা ইসলামের কথা এজন্যই বলবো কারণ আল্লাহ সুবাহ তিনিই জানেন মানুষ সকল দিক থেকে তার ভারসাম্য ঠিক রেখে কিভাবে সে অগ্রসর হতে পারে এবং সে কতদূর পৌঁছতে পারবে কতদূর পৌঁছতে পারবে এটা একমাত্র ইসলামী ইসলামী জীবন ব্যবস্থা এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যবস্থা দিয়েছেন হ্যাঁ জি জি এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রেরণ করলেন সর্বশ্রেষ্ঠ মানব জগতের যিনি সর্বশ্রেষ্ঠ যাকে এই বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন দিলেন তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে ঘোষণাও দিয়ে দিলেন ইন্নাকা লা আলা খলুকিন আযীম সর্ব আদর্শ সর্ব সভ্যতার ঊর্ধ্বে তিনি একজন সর্বসভ্যতা তার মাঝে রয়েছে অতএব আজকে আমরা এটা খুব দৃঢ়ভাবেই বলতে পারি যে সকল পণ্ডিত দার্শনিক যারাই মোহাম্মদ সাল্লাহ আলহিহসাল্লামের আদর্শ সভ্যতাকে নিয়ে তারা চিন্তা করেছেন যে কোনো সাইড দিয়ে সেই আপনার মেডিকেল সায়েন্সের দিকে হোক বা আরও সামাজিক দিক থেকে হোক অর্থনীতির দিক থেকে হোক তারা সকলেই স্বীকার করতে বাধ্য হয়েছেন যে সর্ব উচ্চ সভ্যতা তার মাঝেই রয়েছে তার আদর্শের মধ্যেই রয়েছে আমরা যে বর্তমান এই আধুনিক সভ্যতাকে যেটা বলা যেতে পারে যে সংকট বলছি তাহলে কি আমরা এই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে আমরা কি একটু ভীতু হয়ে পড়তেছি যেটা কিন্তু অনেক সময় বলা হয় যে ইসলামী আদর্শ বা ইসলামের সঙ্গে যারা এরা ওই প্রাচীনকে আঁকড়ে ধরে থাকে এরা নবীনকে দেখে ভয় পায় আপনার বক্তব্যের সাথে এটাকে একটু আমি সংযুক্ত করার জন্য আহ্বান জানাব এখানে যে বিষয়টা বিবেচ্য বিষয় সেটা হলো যে জাগতিক প্রত্যেকটা বিষয় যদি আপনি দেখেন তাহলে সেখানে দেখবেন যে ওইটার ভিতরে যেমন ক্রিয়া আছে প্রতিক্রিয়া আছে ওখানে যেমন ভালো রাখা আছে মন্দও রাখা মন্দ আছে এখন আপনার কাছে বিবেচ্য হলো যে এটাকে হ্যান্ডেলিং করবে এটাকে যে ব্যবহার করবে সে এটাকে কিভাবে ব্যবহার করছে এবং এখান থেকে কোনটাকে গ্রহণ করতে চাচ্ছে আপনি সূর্যের দিকে তাকান এই সূর্যের তাপ এটা যদি আপনি না পায় কোনো প্রাণী তাহলে সেখানে শক্তির সঞ্চার হবে না জীবন সেখানে গড়ে গড়ে উঠবে না হ্যাঁ। জীবন আগাবে না কিন্তু এখানে আবার আপনি দেখেন যে এই সূর্যের তাপ যদি অতিমাত্রায় লাগে তখন আপনার স্কিন ডিজিজ হবে আপনার ক্ষতি হবে হ্যাঁ, তাহলে একটা বিষয় এই পিঠে যেমন ভালো দেখছেন অপর পিঠে তার মন্দটাও আছে এখন এটার ভালো মন্দটা প্রকাশ পাবে আপনার আমার ব্যবহারের ভিতরে যে আপনি আমি এটাকে কীভাবে হ্যান্ডেলিং করছি আধুনিক সভ্যতা বলতে আমরা আগেই বলেছি যে আধুনিকটা এটা আপেক্ষিক বিষয় আজকে যেটা আধুনিক আজ থেকে দশ বছর একশো বছর পরে সেটা হয়তো প্রাচীন এরকম হয়ে যাবে সেই তাহলে হ্যাঁ। আধুনিক নিয়ে আপনার অহংকার করবার বা বড়াই করবার কিছু নয় আপনি এই সময়ের উপযোগী করে এই উপকরণগুলি যত সহজলভ্য করে দিয়েছেন ব্যাপার উপযোগী করেছেন এটা আপনার সভ্যতার সমৃদ্ধি এনে দিয়েছে এই হলো বিষয়টা এখন ইসলাম এটাকে কিভাবে দেখে ইসলাম এখানে বলে যে প্রত্যেকটা জিনিসের যেহেতু ক্রিয়া প্রতিক্রিয়া আছে একটা জিনিস যেমন আপনি কোরআন শরীফটাই ধরেন যে এই কোরআন শরীফ আপনি যদি পবিত্র মন নিয়ে পড়তে শুরু করে দেন আপনার মনের অনেক প্রশ্নের উত্তর পাবেন অনেক খোরাক পাবেন আপনি হেদায়ত লাভ করবেন আর আগে থেকে যদি আপনার একটা কোনো প্রশ্ন নিয়ে আগের কোনো পরিকল্পিত অথবা আপনার চিন্তার ভিতরে একটা চিন্তা রেখে যখন এটাকে দেখতে যাবেন তখন দেখবেন যে প্রত্যেক আয়াতে প্রত্যেক কথায় আপনার মনের ভিতরে প্রশ্নের উদ্রেক করছে সন্দেহের সৃষ্টি করছে আপনি এখান থেকে হেদায়ত না পেয়ে সেটাই আরো আধুনিক সভ্যতা আধুনিক সংস্কৃতি এ থেকে আমাদের যদি উপকৃত হতে হয় তাহলে এখানে মানহাজটা কি পদ্ধতিটা কি ইসলাম এটাকে কিভাবে ব্যালেন্স করে অনেকে মনে করে যে তাহলে এই সভ্যতার যে অগ্রগতি অগ্রযাত্রা চোখ ধাঁধানো আবিষ্কার এসব কিছু থেকে তাহলে মুসলমানরা পিছিয়ে থাকাটাই শ্রেয় বা নিরাপদ নিজের সংস্কৃতিকে নিজের সভ্যতাকে টিকে রাখতে পারবেন এরকম একটা কিছু মনে করতে পারে কিন্তু আসলে কথাটা ঠিক না এখানে পবিত্র কোরআন শরীফ আমাদের এই বিষয়টাকে বিবেচনার জন্য দুইটা জিনিস পাশাপাশি দাঁড় করিয়েছে একটা হলো যে এই চোখ ধাঁধানো আবিষ্কার দেখে এই সভ্যতার সমৃদ্ধি দেখে উত্তরোত্তর এই সমৃদ্ধি দেখে কি হতে পারে একটা মানুষের ভিতরে যে পরিবর্তনটা হবে সেই পরিবর্তনটা যদি নিয়ন্ত্রিত না হয় নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় তাহলে কি হয়ে যেতে পারে হয়ে যেতে পারে যে তার চিরন্তন যে শাশ্বত মানবিক গুণাবলী ছিল এবং তার ভিতরে যে মানবিক মূল্যবোধ ছিল এটা একটা মানুষের যে প্রত্যেকটা মানুষ মধ্যে থাকার কথা সেইটার কি হয়ে যেতে পারে একসময় ধস নামতে পারে অথবা মানুষ জন্মগতভাবে যে স্বাধীনতা নিয়ে জন্মগ্রহণ করেছিল তার এই স্বাধীন প্রবৃত্তিগুলো পরাধীন হয়ে এটা আমরা বলতে পারি যে বর্তমান এই সভ্যতার একটা সবচেয়ে বড় নেতিবাচক নেতিবাচক বিষয় এবং এটা আপনি আজকে না আপনি একবারে শুরু থেকে মানুষের জন্মের শুরু থেকেই যখন আপনি এটা বিবেচনা করবেন সবসময় এটা পাবেন আপনি সম্মানিত দর্শক শ্রোতা আধুনিক সভ্যতা তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে এবং আবিষ্কার তার ধারাবাহিকভাবে চলতে থাকবে আরও শত বছর পরে নতুন কি কি আবিষ্কার আসবে হয়তো সেই সময়ের মানুষ সেটার মূল্যায়ন করবে কিন্তু যে কোনো আবিষ্কার যে কোনো ওই যে সেই প্রাপ্তিতে নিজের অস্তিত্বকে বিলিয়ে নিজের বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে অথবা নিজের ইমান আকিদাকে ধ্বংস করে বস্তুগত জীবনে একজন সাধারণ ওই যে সেই বস্তুর সঙ্গে মানুষের জীবনের মূল্যায়ন করার কোনো অবকাশ নেই মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন আল্লাহ সুবাহান হাত আলা আমাদেরকে কোরআন হাদিসের আলোকে সেই জীবনকে গড়ার তৌফিক দান করুন এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে উপস্থিত আলোচক বৃন্দকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেব না দেব না দেব না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank Quadrant court আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one TH sort code three zero double zero eight three swift BIC code IBO BGB double two IBAN GB five two LYD three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV peace TV মানবতার সমাধান